মাকাসিদ রয়েছে নির্দিষ্ট উদ্দেশ্য লক্ষ্য রয়েছে তেমনিভাবে সিয়ামের জন্য কিছু লক্ষ্য উদ্দেশ্য এবং এর মাকসাদ রয়েছে এর মধ্যে একটি তো আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিমে উল্লেখ করে দিয়েছেন এবং প্রধান যে লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ বলেছেন যে তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যেন তোমরা মুত্তাকি হতে পারো তাকুয়াবান হতে পারো তাকুয়াবান হতে পারো কিংবা মুত্তাকি হতে পারো এর অর্থ কি এর অর্থ হচ্ছে التمثل بالأخلاق الحسنة والصفات النبيلة قولا وسلوكا ومنهجا وفعلا কাজে কর্মে নিজেদের মানহাজে সার্বিক সমস্ত ক্ষেত্রে উত্তম চরিত্রবান হওয়া অনুপম চরিত্রের অধিকারী হওয়া হাদা হুয়াল মকসুদুল আদম শ্রেষ্ঠতম এবং প্রধান লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এটি যে একজন মানুষ পরিশুদ্ধ মানুষ হবে বিশুদ্ধ মানুষ হবে চরিত্রের দিক থেকে সে একজন অনুপম চরিত্রবান মানুষ এবং মমিন হবে বোঝা গেল যে রমজানের এই সিয়ামের বা রোজা পালন করার অন্যতম একটি শ্রেষ্ঠ লক্ষ্য হচ্ছে চারিত্রিকভাবে উৎকর্ষ সাধন করা এবং অনুপম চরিত্রের অধিকারী হওয়া রসুল করিম সাল আলী ওসাল্লাম তিনি ছিলেন অনুপম চরিত্রের অধিকারী আল্লাহ রব্বুল আলমিন তার ব্যাপারে কোরআনে করিমের মধ্যে বলেছেন আদিম আপনি হচ্ছেন সর্বোত্তম এবং শ্রেষ্ঠ অনুপম চরিত্রের অধিকারী আর তাকেই অনুসরণ করার জন্য বান্দাদেরকে আল্লাহ রব্বুল আলমিন উদ্বুদ্ধ করেছেন নির্দেশ দিয়েছেন لقد كان لكم في رسول الله أسوة حسنة তোমাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে উত্তম আদর্শ অতএব আমাদের এই বিষয়টির দিকে লক্ষ্য রাখতে হবে এবং নিজেদেরকে একজন উত্তম চরিত্রবান মানুষ হিসেবে করে তুলতে হবে তাকোয়া অর্জনের মাধ্যমে এবং বিভিন্ন ধরনের অসৎ চরিত্র থেকে দূরে থাকার মাধ্যমে রসুল করিম সাল আলী ওসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইত্তাকিল্লাহ হাইসুমা কুন্ত وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن যেখানেই থাকো তুমি তাকোয়া এবং আল্লাহকে ভয় করতে চেষ্টা করো এবং খারাপ কোনো কাজ হয়ে গেলে এর পরে আবার ভালো কাজ করো এবং মানুষের সাথে উত্তম আচরণ করো অনুপম আচরণ এবং সুন্দর চরিত্রবান হতে চেষ্টা করো ইসলাম চায় একজন মুমিন যেন সত্যিকার অর্থেই উত্তম চরিত্রের অধিকারী হয় পরিপূর্ণ অনুপম চরিত্রের অধিকারী হয় রসুল করিম সাল আলী হোসাল্লাম বলেছেন একমালুল মুমিনা ইমানান আহসানহুম খুলুকান পরিপূর্ণ ইমানদার এবং পরিপূর্ণ আদর্শ মুমিন তো সে যে যার চরিত্র উত্তম যার চরিত্র ভালো উত্তম চরিত্রের মাধ্যমে একজন মানুষ একজন মৌমিন রোজাদার এবং রাতের নামাজ পড়নেওয়ালা ব্যক্তির সমপরিমাণ সবাব পেতে পারে হাদিসের মধ্যে রসুল করিম সাল আলী ওসাল্লাম বলেছেন সাইম এবং কায়েমের যে মর্যাদা সেই মর্যাদা একজন মুমিন পেতে পারে তার উত্তম চরিত্রের মাধ্যমে অতএব আমরা এখন রোজা রেখেছি এই পরিশুদ্ধ হওয়ার মাস বিশুদ্ধ হওয়ার মাস এবং তাকোয়া অর্জনের মাসে আমরা অবশ্যই আমাদের এই চরিত্রের দিকগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে এবং চরিত্র বিনষ্ট হয় আমাদের অনুপম চরিত্রে কালিমা যুক্ত হয় এমন আখলাক থেকে এমন খারাপ কাজ থেকে আমাদের সকলকে বিরত থাকতে হবে রসুল করিম সাল আলহি ওসাল্লাম একজন রোজাদার যেন সৎ চরিত্রবান এবং সত্যিকার অর্থেই সে যেন ভালো মানুষ হতে পারে অনুপম চরিত্রের অধিকারী হতে পারে সেজন্য তাকে বলেছে তুমি ঝগড়া থেকে বিরত থাকো الصيام جنة فإذا كان يوم صوم أحدكم فلا يرفس ولا يصخب فإن سابه أحد أو قاتله فليقل إني امرؤ صائم যে সিয়াম হচ্ছে রোজা হচ্ছে ঢাল স্বরূপ এবং তোমাদের যখন কেউ রোজা রাখবে তখন তোমরা কাওয়ার সাথে ঝগড়া করা থেকে খারাপ কিছু বলা থেকে গালাগাল করা থেকে তোমরা বিরত থাকবে মন্দ কথা বলা থেকে বিরত থাকবে কেউ যদি তোমাদের সাথে ঝগড়া করতে আসে গালাগালি করে তাহলে তোমরা তাদেরকে বলবে আমি রোজাদার অর্থাৎ তোমার ভিতরে এই অনুপম চরিত্রটি জেগে উঠুক যে এই রোজার মাধ্যমে ঝগড়া থেকে বিরত থাকা যাচ্ছে রোজার মাধ্যমে নিজেকে একজন পরিশুদ্ধ মুমিন হিসেবে আকমালুল মুমিন পরিপূর্ণ মুমিন হিসেবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে উপস্থাপন করা যাচ্ছে তেমনি ভাবে একজন রোজাদারের চরিত্র তো হবে সে কোনো মিথ্যা কথা বলবে না দুর্নীতি করবে না যে সমস্ত এবং বিশেষ করে ব্যবসায়ী যারা আছে তারা রমজান মাস আসলে মানুষের সাথে ধোকা দিবে না যে সমস্ত জিনিসগুলোর দাম কম ছিল সেগুলো উচ্চ মূল্যে বিক্রি করবে না মানুষকে মিথ্যা বলে খারাপ কোনো পণ্য ধরিয়ে দিবে না এ ব্যাপারে তো সতর্ক থাকতে হবে না হলে এই রোজা রাখার দ্বারা তার কোনো ফায়দাও হবে না আল্লাহ রব্বুল আলমীর এই রোজা কবুল করবে এজন্য রসুল সাল আলী হুসাল্লাম সতর্ক করে বলেছেন মল্লমিয়া কবল জুরি ওয়াল আমলা বিহি فليس لله حاجة في أن يدع طعامه وشرابه যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়ল না মিথ্যা কাজ ছাড়ল না তার জন্য এভাবে ভোকা থাকা না খেয়ে থাকার কোনো প্রয়োজন নেই আল্লাহ রব্বুল আলমিন এই না খেয়ে থাকা অনাহারে থাকাকে কবুল করবেন অতএব আমরা কোনো মিথ্যা কথা কি বলে ফেলছি আমরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এমন কোনো কাজ কি করছি যেটা মিথ্যা হয়ে যাচ্ছে আমরা কি মানুষকে ঠকাচ্ছি এবং কৃত্রিম সংকট তৈরি করে মানুষকে একটা কষ্টের মধ্যে ফেলে দিচ্ছি তাহলে অবশ্যই বুঝতে হবে আমি একজন রোজাদারের যে চরিত্র সেই চরিত্র আমি অর্জন করতে পারিনি আবার রসুল করিম সাল আলী ওসাল্লাম যেভাবে একজন আদর্শ রোজাদার হতে বলেছেন একজন আদর্শ মমিন হতে বলেছেন আমি কিন্তু সেভাবে অগ্রসর হতে পারছি না অতএব নিজের খাতা এবং নিজের ব্যক্তিটাকে একটু আবার নিজে চিন্তা করা উচিত অতএব নিজে একটু ভাবা উচিত যে আমি আসলে সেভাবে অগ্রসর হতে পারছি কিনা রসুল করিম সাল আলিহাস্লাম যেভাবে আমাকে রোজা পালন করতে বলেছেন সিয়াম পালন করতে বলেছেন আমি সেভাবে সত্যিকার অর্থেই রোজা পালন করতে পারছি কিনা আমি যখন রোজা রাখব যখন সিয়াম পালন করব আমি একজন কেমন রোজাদার হব এ বিষয়ে জাবের রেদি আল্লাহ তালু খুব সুন্দর একটি কথা বলেছেন তিনি বলেছেন ইদা সুম তফেল ইয়াসুম আউকা ওয়া আউকা ওয়া আনুক তুমি যখন রোজা রাখবে তোমার কান যেন রোজা রাখে তোমার মুখ যেন রোজা রাখে তোমার চোখ যেন রোজা রাখে অর্থাৎ এই চোখ দিয়ে আমি হারাম কোনো জিনিস দেখব না রমজান মাস আসলেই দেখা যায় খেলা ধুলা বিভিন্ন ধরনের সিরিয়াল বিভিন্ন ধরনের ছবি আমাদের সামনে চলে আসছে এমনকি শেষ দশকে ঈদ উপলক্ষে ঈদকে সামনে রেখে ঈদ উপলক্ষে অনেক টিভি চ্যানেল এবং অনেকেই বিভিন্ন ধরনের ফিল্ম প্রকাশ করছে আমরা সেগুলো যেন দেখা থেকে বিরত থাকি এই হারাম জিনিস যদি আমি দেখি তাহলে আমি কিন্তু সত্যিকার অর্থে একজন রোজাদারের যে চরিত্র হওয়া উচিত সে চরিত্র আমি অবলম্বন করতে পারছি না আমি কথা বলার ক্ষেত্রে যেন মিথ্যা না বলে ফেলি খারাপ কোনো কথা গালি না দিয়ে ফেলি সেদিকে আমাকে লক্ষ্য রাখতে হবে শোনার ক্ষেত্রে কেউ গিবোধ করছে কেউ পরনিন্দা করছে আমি সেই মজলিসে যেন না থাকি আমি এ ধরনের খারাপ কটুবাক্য খারাপ কথা থেকে খারাপ কথা শোনা থেকে যেন আমি বিরত থাকতে চেষ্টা করি সেই সাথে জাবের নদী আল্লাহ তালু বলেছেন ওয়াদা আদাল জার তুমি প্রতিবেশী যারা আছে তাদেরকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকো অতএব আমি রোজা রেখে যেন আমার প্রতিবেশীকে কষ্ট না দিই আমি রোজা রেখে আমার ইফতারের কাটাকাটি বিভিন্ন ময়লা দ্রব্য এগুলো যেন প্রতিবেশীর দরজার সামনে ফেলে না দিই আমি যেন আমার প্রতিবেশী কষ্ট পায় এমন কোনো কাজে যেন অগ্রসর না হই বলছেন ওয়াল এবং তোমার মধ্যে যেন তুমি রোজাদার এ ধরনের একটি ভাব গাম্ভীর্য এবং একটি সাকিরা তোমার ভিতরে থাকে এবং তোমার ভিতরে যেন একটু নমনীয়তা থাকে সে ব্যাপারে অবশ্যই লক্ষ্য রাখবে এবং সেই সাথে তোমার রোজার দিন এবং রোজা না রাখার যে দিন সে দিন যেন সমান না হয়ে যায় অর্থাৎ রোজা না রাখার সময় তুমি যেভাবে চলছো রোজা রেখেও তুমি সেভাবে চলছো এমন যেন না অতএব সম্মানিত দর্শক মন্ডলী আমরা সকলেই যেন একজন রোজাদার হিসেবে অনুপম চরিত্রের অধিকারী হতে চেষ্টা করি অন্তত ঝগড়া ফাসাদ ঝগড়া বিবাদ মিথ্যা এগুলো ছেড়ে দিতে পারি মানুষকে ঠকানো ছেড়ে দিতে পারি মানুষের সাথে খারাপ আচরণ করা ছেড়ে দিতে পারি একজন পবিত্রতম মানুষ যেন আমরা হতে পারি একজন ভালো মানুষ যেন হতে পারি যার মাধ্যমে আমরা সকলেই জান্নাতে চলে যেতে পারবো কারণ এই অনুপম চরিত্রের মাধ্যমেই জান্নাতে যাওয়া অনেক সহজ আর করিম সাল আলী ওসাল্লাম এ কথাটি হাদিসের মধ্যে বলেছেন যে উত্তম চরিত্রের মাধ্যমে অনুপম চরিত্রের মাধ্যমে একজন মানুষ সহজেই জান্নাতে যেতে পারে আসুন আমরা এই রোজার মাসে এবং এই সিয়াম সাধুনার মাসে আমরা সকলেই অনুপম চরিত্রের অধিকারী হতে চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন ওসল্লাহ সাল্লাম আলী নবীন মোহাম্মদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু